দৃষ্টি মোদের যায় যত দূর দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি বাতার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাতার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে দে মরণ ইচ্ছে যদি করো তুমি চায় না যে তা ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সকাল হলে সূর্য মামা দেয় দেখে চু পিপাসাতে দাগ পানি রাত্রি এলে ভু সকাল হলে সূর্য মামা দেয় দেখে চু পিপাসাতে দাগ পানি রাত্রি এলে ভু সকাল হলে সূর্য মামা দেয় দেখে চু সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি রাতের আকাশ নিপুণ হাতে মধুর সাদে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার চর দৃষ্টি যত অবিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর কালো কালো সুর ধরিয়া নদী গাহে গা জোয়ার ভাটা খনে খনে তো তোমার দা কালো কালো সুর ধরিয়া নদী গাহে গা বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মুদির যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর